আমি একে নাজিল করেছি সবে কদরে সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন সবে কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে